দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কোরআনুল কারিম সঠিক পথের দিশা দিলে তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অসহায় বান্দা মোরা তোমার কাছে চাই তুমি ছাড়া এই ভুবনে আর তো কেহ নাই অসহায় বান্দা মোরা তোমার কাছে চাই তুমি ছাড়া এই ভুবনে আর তো কেহ নাই অসহায় বান্দা মোরা তোমার কাছে চাই তুমি ছাড়া এই ভুবনে আর তো কেহ নাই গভীর নিশীতে তোমার বাদাতে গভীর নিশীতে তোমার বাদাতে গভীর নিশীতে তোমার বাদাতে ربنا يا ربنا يا ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম সঠিক পথের দিশা দিলে তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাঝ দরিয়ায় পথ হারিয়ে পথের দিশা নয় পোতরা এ বান্দা মোরা সঠিক দিশা চাই মাঝ দরিয়ায় পথ হারিয়ে পথের দিশা নাই পথহারা এ বান্দা মোরা সঠিক দিশা চাই মাঝ দরিয়ায় পথ হারিয়ে পথের দিশা নাই পথহারা এ বান্দা মোরা সঠিক দিশা চাই রহমের কোলে নাও তুমি তুমি কারিম জাল্লি জালালুহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম দো জাহানের মালিক তুমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম সঠিক পথের দিশা দিলে তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ألا الله